বারো মাসে হয় একটি বছর পৌষ মাসের আছে ভিন্ন কদর কারো ঘরে মাসে সুখের রসি কেউ বায়াবার গাই দুঃখের গীত আর জ্ঞানীদের মুখে শুনিয়ে কথার জয়ধ্বনি কারো সর্বনাশ যদি কেউ করে উল্লাস কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ আমরা শুধু আমজনতা করি হাহুতাস কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ ক্ষমতা বা খালু থাকলেই হয়ে যায় বড় বড় চাকরি আজকাল আঙুল ফুলে হয় দুদিনেই কলা গাছ ভুলে যায় জীবনের মহাকাল মেধাবী যুবকের সুখ তো লিখয়ে যায় চাকরি তো নেই তাই জীবন বিষিয়ে যায় ঘরে ফিরে এলে পরে বাবা মা বলে তারে কেন এই বেঁচে থাকা মোরে হলাশ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ আমরা শুধু আমজনতা করি হাহুতাস কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ সস্তা প্রেমে পড়ে কাঁদে না তো আজ কেউ খাটি মজনু হতে কেউ চায় না হবেই বা কিভাবে দুদিনের এই ভবে আসলে লাইলি খুঁজে পাওয়া যায় না তাই আজ মিলা কাল শিলা পরশু চ্যামেলি বিষে বিষে এভাবেই গড়ে ওঠে ফ্যামিলি এ সমাজ মরে রোগে বিলিশ হাসে সুখে তারপরও আমাদের হয় না কোলাজ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ আমরা শুধু আম জনতা করি হাহুতাস কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষমাস মাস কারো সর্বনাশ কারো পোষমাস মাস কারো সর্বনাশ